মনে আমার সুখ ধরে না এই সকালে চোখ খুলে কিচির মিচির গায়ে পাখিরা মধুর হাওয়া যায় দোলে কিচির মিচির গায়ে পাখিরা মধুর হাওয়া যায় দোলে মনে আমার সুখ ধরে না এই সকালে চোখ খুলে কিচির মিচির গায়ে পাখিরা মধুর হাওয়া যায় দোলে কিচির মিচির গায়ে পাখিরা মধুর হাওয়া যায় দোলে মিষ্টি মিষ্টি গন্ধ ছড়ায় ফুল বাগানের ফুলগুলি টুনটুনিরা নাচে ও গায় ডালিম গাছে বুলবুলি মিষ্টি মিষ্টি গন্ধ ছড়ায় ফুল বাগানের ফুলগুলি টুনটুনিরা নাচে ও গায় ডালিম গাছে বুলবুলি ফেরেস তারা বিশ্বে এসে আনন্দ ঝড় যায় তুলে আনন্দ ঝড় যায় তুলে সুখ ধরে না মনে আমার সুখ ধরে না চোখ খুলে মনে আমার সুখ ধরে না এই সকালে চোখ খুলে কিচির মিচির গাই পাখিরা মধুর হাওয়া যায় দোলে কিচির মিচির গাই পাখিরা মধুর হাওয়া যায় দোলে হাসি খুশি রে কি খেলা সকাল বেলা দেখি আজ কারে বোঝায় কেমনে আমার লাগছে খুশি যে কি আজ হাসি খুশি রে কি খেলা সকাল বেলা দেখি আজ কারে বোঝাই কেমনে আমার লাগছে খুশি যে কি আজ মধুর মধুর জোসনা ছড়ায় মিষ্টি হাসে কন্দুরে তার সে হাসি ছড়িয়ে পড়ে জল সমতল বন্ধুরে মধুর মধুর জোসনা ছড়ায় মিষ্টি হাসে কন্দুরে সে হাসি ছড়িয়ে পড়ে জল সমতল বন্ধুরে চোখ ধাঁধানো দৃশ্য দেখে আমায় আমি যাই ভুলে আমায় আমি যাই ভুলে কিচির মিচির গায় পাখিরা মধুর হাওয়া যায় দোলে মনে আমার সুখ ধরে না এই সকালে চোখ খুলে কিচির মিচির গায় পাখিরা মধুর হাওয়া যায় দোলে কিচির মিচির গায় পাখিরা মধুর হাওয়া যায় দোলে মনে আমার সুখ ধরে না এই সকালে চোখ খুলে কিচির মিচির গায় পাখিরা মধুর হাওয়া যায় দোলে কিচির মিচির গায় পাখিরা মধুর হাওয়া যায় দোলে কিচির মিচির কিচির গাই পাখিরা মধুর হাওয়া যায় দোলে কিচির মিচির গাই পাখিরা মধুর হাওয়া যায় দোলে কিচির মিচির গাই পাখিরা মধুর হাওয়া যায় দোলে কিচির মিচির গাই পাখিরা মধুর হাওয়া যায় দোলে